মুমিনিল সাদিকিন এটা মূলত ইউসুফ আলাইহিসসালামের ভাইয়েরা যখন ইউসুফকে কুয়ার ভিতরে নিক্ষেপ করে গিয়া নালিশ করলেন তার বাবার কাছে ওকে বাঘে নিয়ে গেছে তখন তারা এ কথাটাও বলেছিল অমা আংতা বি মুমিনিল্লানা ওয়ালাউ কুন্না সাদিকিন আপনি তো আমাদের কথায় ইমান আনবেন না যদিও আমরা সত্যবাদী এইখানে ইমান মানে কি বিশ্বাস করা এটা শাব্দিক অর্থে ইসলামের পরিভাষায় ইমান বলা হয় তিনটা জিনিসের সমন্বয়কে তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে ইমান আল্লাহ সুবহান রসুল সাল আলাইহি ওসাল্লামের প্রতি যে বিধান দিয়েছেন সেগুলোকে মেনে নেওয়ার জন্য মুখে স্বীকার করা অন্তর দিয়ে বিশ্বাস করা এবং কাজের মাধ্যমে আমল করা এই তিনটা কাজের সমন্বয়কে বলা হয় ইমান তাহলে ইমান কাকে বলে তসদিকুন বিল জানান একরারুন বিল লিসান ও আমালুন বিল আরকান অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা আমলে বাস্তবায়ন করা এখন যদি আমল করে অন্তরে বিশ্বাস করে না তাহলে তাকে বলা হবে মুনাফিক কি বলা হবে মুনাফিক অন্তরে বিশ্বাস করে না কিন্তু আমল ঠিক মতোই করে তাহলে এই লোকটাকে আমরা কি বলবো কোরআন এবং হাদিসের পরিভাষায় একে বলা হয় মুনাফিক আরেকটা লোক অন্তরে বিশ্বাস করে ঠিকই আমল করে না কিন্তু অস্বীকার করে না স্বীকার করে তো সালাদ ছাড়া অন্যগুলোর ক্ষেত্রে যদি আমল না করে কিন্তু সে স্বীকার করে তো এরকম লোকদেরকে কাফের বলা যায় না এদেরকে ফাসেক বলা হয় সালাতের বিষয়টা ব্যতিক্রম এটা আমরা আগে আলোচনা করেছি সালাতের ব্যাপারে যদি কেউ ফরজকে স্বীকার করে কিন্তু নিয়মিত আমল করে না সে মুসলিম থাকে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান তারাকা সলাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি এক অক্ত সালাত ইচ্ছা করে বর্জন করলো সে কুফুরি করলো এখন কুফুরি করলে কাফের হয় কিনা এটার মধ্যে আলেমদের দুইটা বক্তব্য আছে একটা হচ্ছে না কুফুরি করেছে কাফের হয় নাই আর এক দলে বলেছে না ফকাদ কাফারা মানে কাফের হয়ে গেছে অবশ্য যারা বলেন যে কাফের হয় নাই কুফুরি করলো তারাও বলেন যে এরকম যদি কুফুরি করতেই থাকে অক্ত সালাত আদায় করলো না ইচ্ছে করে একটা কুফরি করলো দৈনিক যদি পাঁচ অক্ত সালাত আদায় না করে কয়টা কুফরি করলো সপ্তাহে কয়টা মাসে কয়টা বৎসরে কয়টা এরকম যদি কুফুরি জমা করতে থাকে তাহলে কুফুরি জমা করতে করতে কুফুর ওয়ালা হয়ে যায় আর কুফুর ওয়ালাকেই ইসলামের পরিভাষায় বলে কাফের এটা এরকমই একজন লোক পাঁচ টাকার মালিক একে কেউ পরিভাষায় পয়সা ওয়ালা বলে না সমাজের পরিভাষায় পাঁচ টাকা দশ টাকার মালিককে কেউ পয়সাওয়ালা বলে না কিন্তু সে পাঁচ টাকা দশ টাকা জমা করতে রইল এরকম জমা করতে করতে একসময় অনেকগুলো টাকা জমা করে ফেললো এখন তাকে লোকেরা কি বলবে পয়সাওয়ালা বলবে তো পয়সা জমা করতে করতে যদি পয়সা ওয়ালা হয়ে যায় কুফুরি জমা করতে করতেও কুফুরওয়ালা হয়ে যায় আর ওই কুফুরওয়ালাকেই ইসলামের পরিভাষায় বলে কাফের তাহলে কেউ যদি নিয়মিতভাবে সালাদ আদায় না করে সে ব্যক্তি কাফের হয় এটা সর্বসম্মতিক্রমে আর কাফের যখন হয়ে গেল তার স্ত্রী যদি সালাত আদায় করে তাহলে সে মুসলিমা মুসলিমার কাফের বিয়ে হয় না বিয়ে থাকে না মুসলিমদের কবরস্থানে এদেরকে দাফন করা যাবে না এদের জানাজা পড়া যাবে না আমাদের সমাজে এরকম বহু লোক আছে যারা সারা জীবন সালাত আদায় তো করেই নাই বরং আজানের ডাকটাকে বেশার ডাকের সঙ্গে তুলনা করেছে এই লোকের নাম কি সুন্দর শামসুর রহমান শামস অর্থ সূর্য শামস অর্থ কি আর রহমান কার নাম তাদের মা বাপ বোঝা গেল ধার্মিক ছিল নইলে এই সুন্দর নাম রাখে নাকি আল্লাহর সূর্য এই লোক সারা জীবন ছিল শয়তানের সূর্য অবশ্য শয়তানের সূর্য হয় না শয়তানের অন্ধকার হয় শয়তানের রাত্র শয়তানের সারা জীবন সালাত তো দূরের কথা বেশ্যাপাড়ায় ছিল কারণ এই লোকটা বলেছে ফজরের সালাতে যখন ফজরের সময় যখন ভোর রাত্রে আজান শুনি মনে হয় যেন বেশ্যা তার খরিদ্দারকে ডাকে তো তার মুখে এই কথাটা আসলো কেন অন্য কোনো তুলনা করতে পারতো বলতে পারতো ছাগলে ভেবা করে গরুতে আওয়াজ করে এরকম না বলে সে বলল মনে হয় যেন বেশাদার খরিদ্দারকে ডাকে তার মানে সারা জীবন যাদের ওই সমস্ত ডাক শোনার অভ্যাস তারা ওই ডাকটাই শুনে সারা জীবন যারা বেশ্যার ডাক শুনে অভ্যস্ত তারা আজানের ডাককেও তুলনা করে কার সাথে তাদের মুখ দিয়ে ওইটাই বের হয় এই লোকটা মরলো মরার পরে একদল মৌলবী খতম করতে যায় নাই কোরআন খতম পড়াইছে সে মানে তার সে তো মানে তার আত্মীয় স্বজন পড়াইল জানাজাও পড়া হইল তিন দিনা মিলাদও করলো চল্লিশাও করলো অথচ এই লোক এক কারণে কাফের না এক কারণে কাফের না এক তো সালাদ সে নিয়মিত আদায় করে নাই দ্বিতীয়ত সে ইসলামের একটা কোনো একটা ছোট জিনিসকেও যদি দেখেন আমি বলছি যদি আমল না করে মানে তাহলে তাকে কাফের বলা যায় না কিন্তু যদি কোনো আমলকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে সে যে কোনো জিনিসকে তুচ্ছ করে কাফের হয়ে যায় এটা ব্যাপারে সমস্ত আলেমদের একমত ইন্টারনেটে একজন আলেম লিখেছেন আমি এখনো জবাবগুলো দেয়নি ইনশাল্লাহ দিব উনি লিখেছেন যে আমরা নাকি পাইকারি ভাবে কাফের বলি মানুষকে আমি কি পাইকারি কাফের বললাম আমি তো অনেক সতর্কতা অবলম্বন করেছি যে যারা মুখে স্বীকার করে অন্তরেও বিশ্বাস করে অন্তরে বিশ্বাস করে কিনা এটা আমরা দেখতে পাই না আমরা মুখের স্বীকৃতিটা কি ধরে নিব অন্তরে বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত তার বিপরীত কোনো কথা না পাবো আমল যদি না করে আমরা বলি সে কাফের হয় না কিন্তু যদি কোনো ব্যক্তি ইসলামের কোনো একটা জিনিসকে অস্বীকার করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাহলে এ ব্যাপারে সমস্ত আলেমরা এক মত যে সে কাফের হয়ে যায় এইটা খালি আমি একা বলছি না আপনার একটু ভালো আলেম যারা চাই তারা হানাফি হোক সাফি হোক হাম্বলি হোক মালিকি হোক তবে এলেম কালাম কিছুটা আছে এখন যদি আপনার মিলাদ পড়নেওয়ালা হুজুরকে জিজ্ঞেস করেন তো সে কি বলে তো কিছু জানেই না যারা হাদিস পড়ায় এরকম মুহাদ্দিস বা মুফতিদেরকে আপনারা জিজ্ঞেস করবেন যে ইসলামের কোনো একটা বিষয় যা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এরকম কোনো বিষয় যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে উপহাস করে মজাক করে তাহলে সে মুসলিম থাকে কি থাকে না সমস্ত আলেমদের ব্যাপারে একমত যে ইসলামের কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোন বিষয়কে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে সে মমিন হতে পারে না এই জন্য খেয়াল রাখতে হবে অন্তরের বিশ্বাস মৌখিক স্বীকৃতি বা ঘোষণা আর বাস্তবে আমল এই তিনটা মিলে তার নাম কি ইমান বাকি যদি কোনো ব্যক্তি অন্তরে বিশ্বাস করে আমলে ত্রুটি আছে তাহলে তাকে আমরা কাফের বলি না কি বলি হ্যাঁ যদি অস্বীকার করে তুচ্ছ তাচ্ছিল করে তাহলে কি হয়ে যাবে এ বিষয়গুলো ইমানের তাহলে তিনটা অংশ হলো কয়টা অংশ তিনটা অংশ মিলে ইমান তাসদিকুন বিল জানান অন্তর দিয়ে তাসদিক করা বিশ্বাস করা একরারুন বিল লিসান মৌখিকভাবে ঘোষণা করা ও আমালুন বিল কান বাস্তবে বাস্তবায়ন করা একদল লোক আছে নামাজ না পড়লে কি হবে ইমান আছে ওর কি আসলে ইমান আছে ইমান থাকলে তো কি করতো আল্লাহর নবীর যুগে মুনাফিকরা পর্যন্ত জামাতে নামাজ পড়তো কারণ কি কারণ হচ্ছে এই যে সালাতের মাধ্যমে মমিন আর কাফের পার্থক্য হয় এখন সালাতে না আসলে ধরা পড়ে যাবে যেটা কাফের এই কারণে মুনাফিকরা পর্যন্ত জামাতে নামাজ পড়ত মুনাফিকদেরকে নামাজ দিয়ে ধরা যায় নাই ধরা পড়ছে কোথায় জানেন বদরের যুদ্ধে মদিনার মুনাফিকরাও ছিল কিছু দূর যাওয়ার পরে যখন দেখলো যে ওদের তো সৈন্য সংখ্যা অনেক বেশি এই পরে আবদুল্লাহ বিন উবাই যে মুনাফিকদের লিডার ছিল একা না তিনশো লোকদেরকে নিয়ে এসে ফিরে আসলো এই ধরা পড়ল মুনাফিক তাহলে মুনাফিক পরীক্ষা করার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে কি আপনি এখনো দেখবেন ইসলামের অন্য কোনো বিষয়ে কারো কোনো যত সব ঝামেলা কোন জায়গায় এইটা নিয়েই পরীক্ষা আল্লাহ তারা এটা দিয়ে পরীক্ষা করেছেন এজন্য আমল এটা জরুরি এই সমস্ত কথা এটা আর একটা মজাক করা যে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে এগুলো ইমান নেই ইমানের জন্য তিনটা অংশ জরুরি আর এইরকম ভাবে যারা মানে তারাই মমিন মমিন অন্তরে আস্থা সহকারে বিশ্বাস করে খালি মুখে না অন্তরের পূর্ণ আস্থা নিয়ে যে বিশ্বাস করে তার নাম কি মমিন সন্দেহ থাকলে তাকে মমিন বলা যাবে না এটা কোরআনের সুরায় হুজরাতের পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওলাইকা হুমুস সাদিকুন নিশ্চয়ই মমিন তো তারা যারা আমানু বিল্লাহি ও রাসুলিহি আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপর ইমান এনেছে তুম্মা লামিয়ার তাবু অতপর কোন প্রকারের দ্বিধা দ্বন্দ্ব সংশয় করে নাই কোনো সন্দেহ নাই আল্লাহর কালাম নিয়ে রাসুলের হাদিস নিয়ে সহি হাদিসগুলো নিয়ে এরকমভাবে আখেরাত নিয়ে মালায়কা নিয়ে রসুল রসুলদের অর্থাৎ ইসলামে যে বিষয়গুলোকে মানতে বলা হয়েছে এর কোনো বিষয়ে তার কোনো সংশয় নাই এরপরে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আর আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করেছে জেহাদ করেছে এটা মাপকাঠি দেখেন এখানে খেয়াল করেন আল্লাহ তালা বললেন যে নিশ্চয়ই মমিন তারা যারা আল্লাহর উপর ইমান এনেছে রাসুপর ইমান এনেছে আর কোনো সংশয় করে নাই বাস আমলের কোনো অংশ আসে না এখানে সালাতের কথা বলা হয় নাই সমের কথা বলা হয় নাই হজের কথা বলা হয় নাই কিন্তু জেহাদের কথা আসছে ওয়ানফুসিহিম ফি সাবিলিল্লাহ জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে বোঝা গেল এটাও একটা ইমানের পরীক্ষা আল্লাহ তারা বলছেন উলাইকা হুমুস কোন এরাই হলো সত্যবাদী ইমানের পরীক্ষা এরাই সত্যবাদী এখানে আপনারা আরো একটা কথা মনে রাখবেন কোরআনের একটা আয়াত আসছে কুনু মা সাদিকিন কুনু মা তোমরা সদেকিনদের সঙ্গী হও সত্যবাদীদের সঙ্গী হও এইটা দিয়ে দেশের পীর সাহেবেরা মুরিদদেরকে বোঝায় এই তো সঙ্গী হইতে বলছে পীর মুরিদ হইতে বলছে আরে বাবাজি এখানে সদেকুন মানে যে পীর তা বাই করি সাদেকুনের ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন এই আয়াতে সুরায় হুজরাতের পনেরো নম্বর আল্লাহ বললেন যে এরাই সদেকুন তাহলে এখন আপনি ওই আয়াতকে মেলানের সাথে আল্লাহ বলে এরা হলো সদেকুন এখন বলে কোন মা সদেকিন সদে কিন্তু সঙ্গী হয় সেই সদেকুন কারা এরা না পিসাবেরা পিসাবেরা যে আয়াতগুলো ব্যবহার করে মানুষ তো আর কোরআন খুলে দেখে না আর দেশের মানুষ খুব সহজেই আনুগত্য করে আর এটা তো আমি গত জুমে আলোচনা করেছিলাম জুমার পরের লেকচারে যে মানুষের স্বভাব হচ্ছে গোলামি করা আনুগত্য করা দাসত্ব করা এ কারণেই আল্লাহ তাকে সৃষ্টি করেছেন ওই মেজাজ দিয়ে সৃষ্টি করেছেন সে গোলামি করবে এখন সৃষ্টি করা হয়েছে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি যদি না করে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে তার গোলামি যদি না করে তাহলে কি করবে আরেকজনের গোলামি করবে সে পীরের গোলামি করুক ধর্মীয় লাইনে পীরের গোলামি আর রাজনীতির লাইনে নেতা নেত্রীর গোলামি আপনারা দেখেন না যে নেতা নেত্রীদের গোলামি করতে গিয়ে এরা কি করে এরা যা বলবে তাই করবে যদি বলে যে সারা রাত্র তুমি পানিতে হ্যাঁ, ভিজতে থাকো তোমাকে মন্ত্রিত্বের একটা হ্যাঁ, ই দেওয়া হবে কোটা দেওয়া হবে মন্ত্রী বানানো হবে কি করবে এগুলো করবে এরা এভাবে দাসত্ব মানুষের স্বভাব দাসত্ব মানুষ করবি হয়তো আল্লাহর করবে আর নইলে আল্লাহর গোলামদের গোলামি করবে তো এখন আমরা কার গোলামি করব আল্লাহর গোলামি করব নাকি মানুষের গোলামি করব এই রকম ভাবে যারা আল্লাহর দাসত্ব করে কোনো সংশয় রাখে না তারা হচ্ছে সত্যবাদী এই সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ তারা বলেছেন জন্য ইমান মমিনদের অন্তরের বিশ্বাসটা হলো কি ইমান আর বাহ্যিক আমল হচ্ছে কি ইসলাম বাহ্যিক আমলটা কি ইসলাম ইমানের ইমানের যে বিষয়টা আছে এটা হলো অন্তরে বিশ্বাস সহকারে আমল করা আর ইসলাম হলো আমল করব ইমানের সাথে এই জন্য ইসলাম আর ইমানকে আলাদা করা যায় না হাদিসে জিব্রাইলে আলাদা প্রশ্ন এসেছে কি জন্য বুঝাবার জন্য নতুবা ইমান থাকলে কি থাকতে হবে ইসলাম থাকতে হবে ইসলাম থাকলে ইমান থাকতে হবে ইসলামের পরিভাষায় যে ইসলাম ইসলামের পরিভাষায় অর্থাৎ কোরআন হাদিসের পরিভাষায় যে ইসলাম সেই ইসলাম হইতে কি লাগবে ইমান লাগবে আর ইমান হইতে কি লাগবে ইসলাম শাব্দিক অর্থে শাব্দিক অর্থে ইমান বলা হয় বিশ্বাস অন্তরে বিশ্বাসকে আর ইসলাম বলা হয় বাহ্যিক আমলকে কিন্তু ইসলামের পরিভাষায় শাব্দিক অর্থ না গ্রহণযোগ্য কোনটা পারিভাষিক অর্থ আর পারিভাষিক অর্থে ইসলামের জন্য ইমান জরুরি ইমানের জন্য ইসলাম জরুরি এ কারণে কোরআনের সুরা বাকারার একশো আটত্রিশ নম্বর আদাল্লাহ বলছেন সিবগাত অমান আহসান মিনাল্লাহ শিবগা আল্লাহর রঙ্গে রঙ্গিন হতে বলা হয়েছে কার রঙে এখন আবার একদল আছে হলুদ পোশাক পরে দেখবেন এরা আল্লাহর রঙে রঙিন হতে বলেছে এই জন্য হলুদ পোশাক পরে আল্লাহর রঙ এটা কত বড় জাহেল এরা লুঙ্গি পরে হলুদ গায়ে জামা পরে হলুদ আর মাথায় টুপি দেয় তালের তাল গাছের যে কি আছে ওই যে আঁশগুলো আছে ওই আঁশ দিয়ে তারপরে টুপি পরে মাথায় দেয় ফরিদপুরে কোনো জায়গায় পীর আছে ওই পীরে যত মুরিদ সবাই এই কারবার করে এদের সাথে আমাদের একবার বাহাত হয়েছিল বরিশালে তো সেখানে সরকার প্রশাসনের লোকজন ছিল তো তখন তো আমি আরো ইয়ং ছিলাম কথার স্পিড আরো বড় ছিল প্রশাসন দেখলে অবস্থা তো খারাপ এই এখন যদি এই হলুদ পোশাকওয়ালারা বাইরে বেড়ায় তাহলে একটাও বেরোতে পারবে না বের হওয়ার সাথে সাথে পিঁপড়ার মতো মেরে ফেলবে হাজার হাজার লোক ছিল শেষ পর্যন্ত প্রশাসন করলো এদেরকে পুলিশের গাড়িতে করে একেবারে জালোঘাটি দিয়ে পৌঁছে দিয়ে আসলো যে এলাকার এলাকার কোষা ডুববি না আর এরা দলিল দিলে এই আয়াত দিয়ে শিবগত আল্লাহ দিয়ে আমি যে হলুদ পোশাক পাইলে হলুদ এটা আল্লাহর রং কোরআনে আছে দলিল বেশ করলো সুরা বাকার একশো আটত্রিশ নম্বর আয়াতে আমাদের হলুদ আল্লাহর রং যে হলুদটা পাইলে কই ঠিক আছে আল্লাহর রঙের রঙ বলছে আল্লাহ হলুদটা পাইছে কই এখন তা বলতে পারে না আমরা তো কিতাব নিয়ে গেছি কিতাব পড় তাফসির কিতাব সব কোন কিতাবে আছে আল্লাহর রং হলুদ এরপরে হলুদ রঙের বিরুদ্ধে হাদিস আছে ওই হাদিসগুলো দেখাইলাম হাদিস দেখানোর পরে যখন বক্তব্যের গতি বাড়তেছিল তখন ওদের ভয় দেখলাম যে কাপা শুরু হয়ে গেছে যে এরপরে বার শুরু হইবে প্রশাসনও বুঝলো যে এখন আর এদেরকে এখানে নিরাপদ না রাখাটা শেষ পর্যন্ত তাদেরকে ওদিকে ছেড়ে দেওয়া আসলো এই যে হলুদ পোশাকওয়ালারা এই আয়াতের অপব্যাখ্যা করছে এরা এইখানে বিষয়টা এরকম না সিবকাত আল্লাহ মানে আল্লাহর রঙে রঙিন হওয়ার সেই রং হলুদ বিষয়টা এরকম না এখানে বোঝানো হয়েছে অন্তরের বিশ্বাস আর বাহ্যিক আমল অন্তরের বিশ্বাস তাও হেদ ভিত্তিক বিশ্বাস থাকবে আমল হবে রাসুলের সুন্না ভিত্তিক এটাই হচ্ছে আল্লাহর রঙে রঙিন হওয়া মমিনদের ভিতরের অবকাঠামো হবে তাওহিদ ভিত্তিক আর বাহিরের অবকাঠামো হবে সুন্না ভিত্তিক ভিতরে তৌহিদ থাকবে শিরিক মুক্ত বাহিরে সুন্না থাকবে বেদাত মুক্ত কি বললাম ভিতরে থাকবে কি তৌহিদ শিরিক মুক্ত আর বাহিরে থাকবে কি সুন্না বেদাত মুক্ত আমল হবে বেদাত মুক্ত আকিদা হবে শিরিক মুক্ত আরো ক্লিয়ার করা হলো ইমান হবে শির্ক মুক্ত আমল হবে বেদাত মুক্ত এইটার নাম হচ্ছে শিবগত আল্লাহ নাম কি শিবগত আল্লাহ আল্লাহর রং আল্লাহর রঙে রঙিনুতে বলা হয়েছে সুরায় বাকারার একশো আটত্রিশ নম্বর এটা এখন যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর আদর্শ তার পছন্দ হয় না তাহলে সে আল্লাহর রঙে রঙের হয় নাই এই জন্য সকল ক্ষেত্রে আল্লাহর নবীর যে সুন্নাগুলো আছে এগুলো বাস্তবায়ন করা সর্বক্ষেত্রে সুন্নার বাস্তবায়ন করা আপনি দেখবেন যে কিছু আছে যেখানে ধরা পড়ে সুন্নার উপর আমল না করলে ক্ষতি হয় গাড়ির থেকে যখন মানুষ নামে তখন হেল্পাররা কি বলে বাম পা দিয়ে নামেন কারণ কি ওকে সুন্নার জন্য বলে যে আল্লাহ নবী সুন্না শিখে দিচ্ছে না ও শিখাচ্ছে কি জন্য যদি এখানে ডান পা দিয়ে কেউ নামে তার চাকার তলে চলে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে এটা একটা বাস্তব আমাদের সামনে প্রমাণ যে সুন্নার উল্টা করলে কি হবে অ্যাক্সিডেন্ট করবে দুর্ঘটনা পড়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে এইখানে যেরকম ভাবে সুন্নার খেলাফ করলে কারণ আল্লাহ নবীর যুগে থেকে বাচ্চা ছিল না এগুলো ছিল নাকি আল্লাহ নবীর যুগে ছিল বাহন ছিল ওঠ আর কি গোড়া গাধা এগুলো ছিল বাহন এইগুলোতে বাম্পা দিয়ে নামতে হবে ডান পা দিয়ে নামলে দুর্ঘটনা ঘটবে এরকম কোনো ছিল না তারপরেও আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন কি যে যে কোনো জায়গায় ঢুকতে ডান পা এমন সব ক্ষেত্রে ডান ব্যবহার করা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সর্বক্ষেত্রে ডান ব্যবহার করতেন হাত্তা তানাউল আর তারাজ্জুল জুতা পায়ে দেওয়ার ক্ষেত্রেও মাথা আচড়ানোর ক্ষেত্রেও ডান দিকে আগে আচড়াতেন তারপরে বাম দিক আচড়াতেন হাদিস বলা আছে হাত্তাফি তানা অলিহি ও তারাজ্জুলিহি এমনকি চুল আচড়ানোর ক্ষেত্রেও আর কোন ক্ষেত্রে জুতা পরিধান করার ক্ষেত্রেও এটা যদি কিছুদিন আপনি আমল করেন দেখবেন আমলে চলে আসবে এমনে পায়ে এখন শীতের কালে মোজা পরবেন আন্দাজে ঢুকাইলে বামদায় ঢুকবে আগে বামদাকে ঢুকে যাবে কারণ শয়তান এখানে এই কাজগুলো করায় আপনি যদি দেখেন যে না বামটাকে ঢুকে গেছে একেবারে খুলে ফেলান সময় যা যাক তারপরে ডানটা আগে পড়েন তারপরে বামেরটা পড়েন দেখবেন যে শয়তান এখানে পরাজিত হবে আপনার কাছে আর আসবেই না কয়েকদিন এরকম করলে পরে আমলে আসে যাবে আর বাম পায়ের মুজা আগে ঢুকবে না জুতা পরিধান করার সময় না কি ডান পা আগে পরিধান করা আন্দাজে পড়লে দেখবেন বাম পাটাই চলে যায় বেশি এই যে সমাজের যে সাধারণ মানুষগুলো এ দেখবেন যে বাম হাতে চা পান করছে ডান হাত খালি অথবা ডান হাতে শয়তানের মশাল আছে শয়তানের মশাল জানেন তো সিগারেট খায় এগুলো শয়তানের মশাল তো এটা জ্বালিয়ে আছে তারপরও সে ডান হাতে খাবে না কারণ শয়তান এটা পছন্দ করে শয়তান একটা আদিজ আছে শয়তান ডান হাতে খায় এই বাম হাতে খায় শয়তান খায় কোন হাতে তাহলে বাম হাতে যদি খায় শয়তানের সাথে মিল হলো শয়তান এটাই চায় এমনি ভাবে প্রত্যেকটা কাজে আল্লাহর নবীর সুন্না যেখানে যেরকম আছে ওটা ওরকম আমল করা সালাত আদায়ের ক্ষেত্রে রাসুলের যে সুন্না আছে সেবা আদায় করা সমের ক্ষেত্রে হজের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে সব ক্ষেত্রে আমল যতগুলো আছে সকল ক্ষেত্রে আল্লাহর নবীর সুন্না মোতাবেক আমল করা হচ্ছে শিবকতাল আল্লাহর রঙ্গে রঙ্গিন হওয়া এরপরে আমরা ইমানের বিষয়টা জানলাম শাব্দিক অর্থ ইমানের শাব্দিক অর্থ কি বললাম বিশ্বাস করা সত্যায়ন করা স্বীকৃতি দেওয়া আর ইসলামের পরিভাষা ইমান বলে কাকে আল্লাহর পক্ষ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে যে শরিয়া দান করা হয়েছে ওহেই নাজল করা হয়েছে এর সব কিছুকে অন্তর দিয়ে মেনে নেওয়া মুখে স্বীকার করা আমলে বাস্তবায়ন করা এটার নাম কি ইমান এবারে আমরা আসবো ইমান বাড়ে কমে কিনা ইমান বাড়ে কমে কিনা এক্ষেত্রে মনে রাখতে হবে কোরআনের স্পষ্ট আয়াত আছে আমাদের সমাজে যদি কোনো প্রচলিত আলেমকে জিজ্ঞেস করেন সে বলে না না ইমান বাড়ে কমে না ইমান বাড়েও না কমেও না এটা মুরজিয়াদের আকিদা কাদের আকিদা মুরজিয়া নামে একটা ফেরকা আছে এদের আকিদা হচ্ছে বিশ্বাস হচ্ছে ইমান বাড়েও না কমেও না ওরা বলে আমাদের ইমান যেরকম জিব্রাইল মিকাইলের ইমানও একই রকম অর্থাৎ ইমানে কোনো বাড়া কমা নাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কিতাবুল ইমানের শুরুতে দেখবেন এটাকে প্রতিবাদ করেছেন উনি বলেছেন ওয়ালা ইয়াকুল ওয়াহাদুন কেউ যেন এ কথা না বলে ইমানে কা জিব্রাইল ও মিকাইল আমার ইমানটা জিব্রাইল মিকাইলের ইমানের মতো এই কথা যেন কেউ না বলে কে বলেছেন এটা ইমাম বোখারি কেতাবুল ইমানের শুরু দেখবেন কেন বললেন ওই সময় এরকম লোক ছিল বর্তমানেও আছে আপনি আমাদের সমাজের নিরানব্বই ভাগ ইমামদেরকে পাবেন যদি প্রশ্ন করেন ইমান বাড়ে কমে কি না না ইমান বাড়ে কমে না ইমান বাড়েও না কমেও না এই মুরজিয়াদের আকিদে নিয়ে বসে আছে আসুন আমরা এখন কিতাবুল আকায়েদের একশো দশ পৃষ্ঠায় বিষয়টা আছে প্রশ্ন দেওয়া ইমান কি বাড়ে কমে হ্যাঁ ইমান কমে বাড়ে দলিল কোরআনের আয়াত সুরা আনফালের আট নম্বর সুরার দুই থেকে চার নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নিশ্চয়ই মুমিন তো তারা ইদা জুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবহুম যখন তাদের কাছে আল্লাহর আলোচনা হয় ওয়াজিলাত কুলুবহুম তখন তাদের অন্তর ভীত হয়ে যায় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় জাদাতুহুম ইমানা তাদের ইমান বেড়ে যায় কি হয়ে যায় ইমান বাড়ে এখানে পরিষ্কার জাদা জিয়াদা জিয়াদা মানে কি বৃদ্ধি পাওয়া ইমান বাড়ে এমনি ভাবে কোরআনের আরেকটা আয়াত সুরায় তওবার একশো চব্বিশ একশো পঁচিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ওয়াইদা মা উংজিলা সুরাতুন মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা হয়েছে আল্লাহ বলছেন ওয়াইজামা উংজিরাত সুরাতুন যখনই কোন সুরা কোরআনের কোন সুরা অবতীর্ণ হয় ফামিন হুম্মাইয়া কৌলু ওদের মধ্যে কিছু লোক তুমি পাইবা যারা বলে আইয়ুকুম জাদা তুহু হাদি ইমানা এ আয়াত কার ইমান বৃদ্ধি করেছে মজাক করে এই যে আয়াত নাজের হয়েছে কার ইমান বৃদ্ধি পাইল আল্লাহ তারা বলছেন আমানু নিশ্চয় যারা মমিন ফাজাদাতুহুম তাদের ইমান বৃদ্ধি পায় ওয়ালা এবং তারা খুশি হয় তাহলে ইমান বৃদ্ধি পায় অপরদিকে যারা মুনাফিক ওয়া আম্মাল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন পক্ষান্তরে যাদের অন্তরে রোগ আছে রোগ মুনাফিকের রোগ আছে আল্লাহ তারা বলছেন রিজসান ইলা রিজসিহিম তাদের যে নাপাক ইমান ওর সাথে আরো নাপাক বৃদ্ধি হয় অমাতু অহুম কাফিরুন তারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে এটা সুরায় তবার একশো চব্বিশ পঁচিশ নম্বর আয়াত এখানেও দেখা গেল যে মমিনদের ইমান বাড়ে এমনিভাবে কোরআনের আর এক আয়াত সুরা আল ইমরানের একশো তেয়াত্তর নম্বর আয়াত মক্কার কাফেররা ওহুদের যুদ্ধে ওদের বিজয়ের পরে বলল আমরা তোমাদের সঙ্গে আগামী বছর বদরে যুদ্ধ করব বদরে আমাদেরকে পরাজিত করেছিল আবার যুদ্ধ হবে আল্লাহ রসুল সাল্লাম প্রস্তুতি নিলেন কিন্তু ওরা নিজেদের কোনো প্রস্তুতি নেয় নাই ভয় পেয়ে গেছে ওরা ওরা নিজেরা ভয় পেয়ে গেছে এখন যদি বলে এখন যদি বলে যে আমরা ভয় পেয়ে গেছি তো মুশকিল তারা মদিনায় খবর ছড়াই দিল মোনাফিকদের মাধ্যমে এ একটাখানে আছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل الذين قال لهم الناس আল্লাহ বলছেন সাহাবিদেরকে যাদের সামনে লোকেরা বলে লোক মানে মুনাফিকরা মুনাফিকরা সাহাবিদের সামনে বলল জামাউলাকুম তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ ঘটানো হয়েছে মক্কায় বিশাল প্রস্তুতি ফাকসাউহুম হুম ওদেরকে ভয় করো যাইও না ওখানে সাহাবিদের মধ্যে এই খবর ছড়াই দিল আল্লাহ কি বলছেন তারা ভয় পেয়ে গেছে খেয়াল রাখবেন মমিনরা ভয় পায় না কারণ মমিনরা মরল মরে কার জন্য আর বাঁচল কার জন্য সাহাবিরা দেখলো যে শহীদ হওয়ার সুযোগ তাহলে আরো খুশি হলেন ফাজাদাত তুমি ইমানা তাদের ইমান আরো বৃদ্ধি পেল বাহান আল্লাহ ইমান কি হলো বদরের যুদ্ধের ফজিলত তারা জানত যারা বদরে অংশগ্রহণ করতে পারছিল না প্রথমবারে তারা বলে এইবার তো সুযোগ ওরা বিশাল সমাবেশ করেছে আমাদের সুযোগ আমরা যুদ্ধ করে শহীদ হয়ে যাবো ইমান আন ইমান তাদের বৃদ্ধি পেল অকালু হাসবুন আল্লাহ ওয়াকিল এবং তারা বলল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ যথেষ্ট ইমান বৃদ্ধি পেল ইমান বাড়ে কমে কিনা বাড়ে সবগুলো কণায়াত এমনি ভাবে সুরায় মুদাসের চুয়াত্তর নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়াজদাদ আল্লাযীনা আমানু ঈমানা যারা মমিন তাদের ইমানের সঙ্গে আরো ইমান বৃদ্ধি পায় এরকম সুরা আল ফাতাহ আটচল্লিশ নম্বর সুরার চার নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا মা ইমানিহিম লিয়াজদাদু ইমানান মা ইমানিহিম আল্লাহ তারা বলছেন তিনি আল্লাহ যিনি মমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন যেন তাদের ইমানের সাথে ইমান বৃদ্ধি পায় ইমান বৃদ্ধি পায় এমনি ভাবে আল্লাহ সুবাহ মুনাফিকদের সম্পর্কে বলেছেন যে ওদের রোগ বৃদ্ধি পায় সুরা বাকারার দশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন ওদের অন্তরের মধ্যে রোগ আছে রোগ মুনাফিকের রোগ আছে ফাজাদাহুম হুমুল্লাহ মারাদা আল্লাহ তালা ওদের রোগ আরো বৃদ্ধি করে দিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলিমুম বিমা কানু ইয়াকযিবুন তারা যে মিথ্যা আল্লাহর কালামকে রসুলকে মিথ্যা বাদী বলে তারা বিশ্বাস করেছে এ কারণে আল্লাহ তাদের আজাব আরো বৃদ্ধি করে দিয়েছেন এখানে বলা আছে ওদের রোগ বৃদ্ধি করে দিয়েছেন তাহলে ইমান যেরকম বাড়ে এরকম মোনাফিকিও কি হয় মোনাফিকি যত বাড়বে ইমান তত কমবে ইমান বাড়ে এবং কমে তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আকিদার একটা বিষয় আলোচনা করলাম ইমান বাড়ে কমে কিনা কি জানা গেল কোরআন থেকে ইমান বাড়েও কমেও এই জন্য অনেকে তাবিল করে এটাকে ইমান বাড়ে মানে ইমানের আলো বাড়ে ইমান কমে মানে ইমানের আলো কমে যায় এগুলো আছে এখন এগুলো ব্যাখ্যা কিন্তু মৌলিকভাবে কি হয় ইমান বাড়ে আর কমে সুতরাং সবাই ইমান এক না আবু বকর ওমরের ইমান আর আমাদের ইমান কি না এক না হ্যাঁ ইমানদার এই কথাই এক হইতে পারে ইমানদার কিন্তু ইমানের শক্তি ইমানের পাওয়ার সব কি না এই জন্য ইমান বাড়ে কমে বলা হলো অর্থাৎ ইমানের কি আছে যে মৌলিক যে বিষয়গুলো আছে ওইগুলো বারে কমে বিধায় ইমানও বারে কমে বিষয়টা ক্লিয়ার হলো ইমানের একটা অংশ হচ্ছে আমল আমল বারে কমে বিধায় ইমানও বারে কমে আল্লাহ সুবাহান হুয়া তারা আমাদের সকলকে বিষয়টিকে বুঝার এবং আমল করার তফিক দান করুন জি কার প্রশ্ন আছে কার কাটা হাত উঠাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো জন হয়ে গেল আচ্ছা এই তেরো জন ছাড়া আপনারা আজকে আর কেউ প্রশ্ন করবেন না চেষ্টা করবো জনকে পূর্ণ করার জন্য আর যদি এলোমেলো হয়েছে তাহলে জন পূর্ণ হবে হতো এরপর আমি আসর সালাদ করবো এখানে এরপর ইনশাল্লাহ দেবো জি বলেন তাড়াতাড়ি আচ্ছা, আমরা ইন্ডিয়া হাদিসে বলা আছে যে এসাবাতান মিন উম্মতি আহরাজাহমুল্লাহ মিনান নার আল্লাহ তালা আমার উম্মতের দুইটা দলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন এসাবাতুন তাকজুল হিন্দ ওয়া এসাবাতুন তাকজু মা মারিয়াম একটা দল হচ্ছে যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে আর একটা দল হচ্ছে ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে যারা সহকারী হয়ে যুদ্ধ করবে ঈশার সাথে ঈশার সাথে সুতরাং এতটুকু হাদিসে বলা আছে ঈসা আলাহিসাল্লামের সঙ্গে যারা যুদ্ধ করবে এটা একটা আলাদা মর্যাদা আর একদল ইন্ডিয়াতে যুদ্ধ করবে আলাদা মর্যাদা দুইটা গ্রুপ সুতরাং এটা ইমাম মাহাদি আসার পরে হবে এরকম কোনো কথা নাই বরং এটা একদল লোকেরা মানুষকে ধোকা দিচ্ছে যারা যে হাত থেকে মানুষকে সরাই দেয় তারা বলে কি ইমাম মাহাদি আসুক তারপর হাত করবো আর একদল আবার আর একটা আছে সুবিধা নেওয়ার জন্য এরা বলে যে ইমাম মাহাদির নেতৃত্ব হবে এখন ইমাম মাহাদি তো লাগবে ওনারা নিজেরাই মাহাদি হয়ে যান ইমাম মাহাদি বাংলাদেশে বহুত আছে এখন হ্যাঁ এই মোহাম্মদপুরে এক ইমাম মাহাদি আছে শিবচরে তার অনেক অনুসারী আছে শিবচর আছে না মাদারীপুর এই শিবচরে ইমাম মাহাদির অনেক কি আছে মানে এই ভুয়া মাহাদি অনেক গ্রুপ আছে এদের আমি বুঝি না আমাদের লেকচার শোনার পরেও কেমনে গিয়ে ওই ইমাম মাহাদির অনুসারী হয় আছে কিছু লোক আছে আমাদের হাতেমবাগে আসতো পরে গিয়ে ইমাম মাহাদি পাই গেছে ইমাম মাহাদি পেয়ে গেছে ইমাম মাহাদির হাতে বায়াত দিয়ে বাঁচিয়ে গেছে খুচরা যে কত দল আছে আল্লাহ আপনাদের হেফাজত করুক যেন কারণ শয়তান বসে নাই এই যে আপনারা যারা তাওহিদ বুঝেন এদেরকে ধোকা দেয় কেমনে সে খুব সুন্দরভাবে দেখো আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আলজামা দরকার কোথায় যাবো একজন এসে কি করে একজন পাঠাই দেয় শতানি পাঠায় এই ওনার কি আছে উনি খুব ভালো মানুষ ওনাদের একটা জামা আছে ওখানে বায়াত দাও গিয়ে দিল ঢুকে আপনাকে এক জায়গায় এরকম ঢুকে ইমাম মাহাদি হয়ে গেছে এজন্য এগুলো বোয়ার কথা হাদিসে যেটা যেরকম আছে ওটা আমরা বিশ্বাস এরকম করবো হাদিসটা সেই হাদিস এটা আমার ওই দিনকে আমি শরীফের বইতেও আছে রেফারেন্স সহ দেওয়া আছে হিন্দুস্তানে যুদ্ধ হবে তার হাদিসগুলো দেওয়া আছে ওখানে এতটুকু আমরা বুঝি এমনকি হাদিস থেকে এটাও বোঝা যায় যে এই হিন্দুদের সাথে যুদ্ধে বলতে খালি ইন্ডিয়া না চায়নারাও থাকবে ইন্ডিয়ার পক্ষে কারণ কাবাগর যে ভাঙবে লাস্টে যে সেখানে বলা আছে চক্ষু থাকবে ছোট পায়ের নলা থাকবে চিকন ছোট চৌকলা কারা তাই না তারা এবং সেটি কি হচ্ছে এই বৌদ্ধরা তাদের সাথে মিলতেছে না চায় না আবার মায়াক এই কেন বৌদ্ধরা ওম শান্তি ওম শান্তি বলে তারপরে মুসলমান মারল এটার মধ্যে ইঙ্গিত আছে আস্তে আস্তে ওই সুদূর প্রসারী বা সুদূর পরিকল্পনা নিয়ে এরা আগাচ্ছে মুসলিমদের যুদ্ধ করার জন্য আর আস্তে আস্তে আল্লাহ নবীর যে হাদিস তা বাস্তবায়ন হওয়ার দিকে যাচ্ছে এজন্য ভয়ের কিছু নেই আমাদের কাজ হচ্ছে মুসলিম ভাইদেরকে সমর্থন করা সাহায্য করা কিন্তু এতে ভয়ের কিছু নাই কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যা বলেছেন পর্যায়ক্রমে সেগুলোই হচ্ছে জি এরপর প্রশ্ন দুই নাম্বার মোহাম্মদুর রসুল্লাহ একেবারে হাদিসে নাই তা বলা যায় কাজ আছে আপনি হাদিস ভালো করে তালাশ করে এখন মাক্তাবা সামেল আছে পুরান লিখে সারদান আছে হাদিসে এটার উপর আমরা উত্তর আগে দিয়েছি এই লাইলা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সৌদি আরবের পতাকার মনোগ্রাম তো এটা একেবারে নাই যদিও সৌদি আরব দলিল না কিন্তু এটা তো বাস্তব যে আকিদার ক্ষেত্রে তারা অনেক সতর্ক সৌদি আরবের আলেমরা এক অংশ না হয় জেহাদের ব্যাপারে কি হয় একটু ঘুরে ফিরায় তাও আলহামদুলিল্লাহ আরব আলেমদের মধ্যে একটা গুণ আছে যারা মুজাহিদদেরকে সাপোর্ট করে না তারাও জেহাদের অর্থ ওই নফসের জেহাদ কলমের জেহাদ আমাদের কলমের জেহাদ করে আরে ভাই কলম দিয়ে লেখা যায় কলম দিয়ে জেহাদ হয় নাকি জেহাদ হয় তরবারি দিয়ে উনি কলম দিয়ে জেহাদ করে কলম দিয়ে তো কাগজে লেখে এই সমস্ত যত ভুয়া এগুলো আমাদের লোকের মধ্যে আছে আর আমাদের এই ভাইরা যারা এত কিছু শুনে এরাও গিয়ে ওই কলমি জিহাদের তলে ঝুঁক দেয় কলম দিয়ে জেহাদ হয় না কলম দিয়ে লেখা হয় কি হয় কলম যে তৈরি করেছে সেও বোধহয় জানতো যে কলম দিয়ে দেয়া হইবে হ্যাঁ এই জন্য এটা মনে রাখতে হবে আরো আলেমরা আলহামদুলিল্লাহ এই কাজটা করে নাই বিরোধিতা করে তারা বলে কি সময় হয় নাই বা আমাদের শক্তি নাই একটা অজুহাত দেয় কিন্তু তারা বলে না যে জেহাদ অর্থ নফসের জেহাদ জেহাদ কলম দিয়ে জেহাদ জেহাদ বক্তৃতার জেহাদ এগুলো তারা বলে না আমরা বলি না আমরা করতে পারি বা না পারি কমপক্ষে এতটুক তো বলি জিহাদের অর্থ এই মুসলিম উম্মকে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং যারা যেভাবে ব্যাপারে সাহায্য করবে এতটুকু করো না তুমি তাও তো অনেক কিছু যখন মানুষ জেহাদ ভুলে গেছে তো সেই সময় এই জেহাদের পক্ষে কথা বলা জেহাদের সহি মানা মানুষদের সামনে তুলে ধরা কুফফারদের প্রশ্নের জবাব দেওয়া মুজাহিদিনদেরকে সাপোর্ট দেওয়া তাদেরকে আর্থিক সহযোগিতা করা এটা অনেক বড় কাজ আজকে এই বার্মাতে যারা কাজ করছে বার্মার যে মুসলিমরা এখন বর্তমানে যে কত কঠিন অবস্থা আছে এইটা খবর কজনে রাখে মনে করলো রাখাইনে হামলা হয়েছে বা শেষ হয়ে গেছে আমরা মিছিল করলাম কয়েকদিন বস শেষ আমাদের মুসলিমদের এখন তো ভালো ব্যাংকের মতো সিজনাল বার্মায় হামলা হলো এদেশে মিছিল মিটিং করলো কয়েকদিন এরপর খবর আছে কিছু কিন্তু কুফারা কি থেমে আছে কুফারা থেমে নাই খবর লইয়েন খাওয়ানো পায় না এখনো আমাদের কাছে ওরা কিছু লোক আছে যারা আমাদের কাছে বিভিন্নভাবে সাহায্য চায় তারা বলে যে ভাই পারলে কিছু সহজে করেন ওখানে লোকদের খাবার পৌঁছানো যাচ্ছে না ওদের আত্মীয় স্বজন আছে এখানে তো তাদের মাধ্যমে পৌঁছানোর সুযোগ আছে শীতের পোশাক এরা যে বাইরের থেকে সংগ্রহ করতে সুযোগ নাই এদেরকে বেরোত দেওয়া হয় না এই যে বার্মায় এত ঘটনা ঘটলো এত মিডিয়া এটাকে আগে প্রকাশ করেছে আমরা যদিও তাৎক্ষণিক এখানে বক্তব্য দিয়েছি কারণ আমাদের আলহামদুলিল্লাহ সেই সুযোগটা আছে দুনিয়ার মুজাহিদিনরা সব জায়গাতে আছে কিছু না কিছু আপনারা তার বাস্তব সাক্ষী এইখানে আমি যে কথা বলেছিলাম তখন তো কোনো মিডিয়া আসে নাই কিন্তু পরে মিডিয়া আসতো না এটা বিবিসি বারবার দেখাইছে যেখানে পুরো এলাকা শেষ তাহলে আমাদের কাছে যে নিউজ ছিল এটা ঠিক ছিল যখন ঘটতেছিল তখন আমাদের কাছে নিউজ ছিল সাথে সাথে নিউজ ছিল যে পুরা এলাকা ধ্বংস করা হচ্ছে পুরো দুনিয়া দেখতে পাচ্ছিল কিন্তু তখন প্রকাশ করে নাই এখন প্রকাশ করছে কি জন্য এখন প্রকাশ করছে লড়াই লাগাও গন্ডগোল লাগাও আর আমার দেশের মানুষেরাও মাশা আল্লাহ এই দেশের মানুষেরা ওই যখন দেখে পত্রিকা তখন লাফালাফি করে এরপরে দুই দিন পরে ঠান্ডা এখন আর সেই লোকগুলো নাই অথচ কুফফারদের প্রোগ্রাম কি শেষ হয়ে গেছে কুফফারদের প্রোগ্রাম শেষ হয় নাই এই জন্য মমিনদেরও প্রোগ্রাম নিতে হবে আপনারা সেই প্রোগ্রাম বাস্তবায়ন করছেন কমপক্ষে এতটুকু যে আমাদের এই কাজটা করা দরকার এটা তো করা যায় নাকি যে কিচ্ছু করে না তার চেয়ে আপনি একটু ভালো অবস্থা তো আছেন এটা নিয়েও আপত্তি আছে অনেকের ইন্টারনেটে একজন লিখেছে আমার উপর প্রশ্ন করে যে আপনি কেন জেহাদে যান না তো ওনার প্রশ্ন এটা আমার উপরে কেন উনি অন্য কাউকে প্রশ্ন করেন আমাকে করে কিছু আমি কেন জেহাদের কথা বলি ওই ভাইদেরকে বলবো উনি বড় আলেম নিশ্চয়ই কোনো বড় আলেম আমি এগুলোর জবাব লিখতেছি যদি ওনার কেউ থাকেন অনেক আছে কারণ গত জুমার লেকচারের উপর ওনার হিট করেছে খুব বেশি ওই যে বললাম একজনে বক্তব্য দিয়েছেন ওনাদের বড় একজন আলেম যে আহলে হাদিস না হইয়া মৃত্যুবরণ করো না মরার আগে সকলকে আহালে হাদিস হইতে হইবে আমি গত জুমায় বললাম যে আমি তীব্র প্রতিবাদ করি কারণ হচ্ছে কোরআনে আল্লাহ বলছেন মুসলিমুন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ বললেন মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না উনি বললেন কি এটার প্রতিবাদ করেছি গত জুমায় তো তারপরেই দেখা গেল ইন্টারনেটে একালে বিশাল লেখা আসছে আমার বিরুদ্ধে এগারো পয়েন্ট লেখছে এবং লেখছে এগারো পয়েন্টের উত্তর আমি পয়েন্ট আকারে চাই কিন্তু আসলে লেখছে উনি পয়েন্ট লেখছে এগারোটা কিন্তু একের পরে তিন দুই নম্বর নাই আপনার দেখেন আমরা আমাদের কাছে কপি আছে বা ইন্টারনেট আমরা এখন ওপেন করি নাই সবার জন্য মুক্ত করা হয় না এখনো তো উনি লেখছেন এগারো পয়েন্টে জবাব চাই পয়েন্ট আছে কয়টা এখানেও ঝামেলা করছে আমি দেখেছি ভাই আপনার পয়েন্ট যদি আপনি একটা এগারোটা পয়েন্ট উত্তর চাচ্ছেন পয়েন্ট আপনার দশটা দুইয়ের পরে তিন লেখে আপনি একটা বাদ দিয়ে গেছেন মাঝখান থেকে তো আপনারা এরকম ভাবে সব জায়গায় বোধহয় বাদ দিচ্ছেন ইসলামের কিছু জিনিসকে আপনারা বাদ দিয়ে যাচ্ছেন এবং সেটা ওই জিনিসগুলো যেই জিনিসগুলো কুফাররা পছন্দ করে না যেই জিনিসগুলো কুফাররা পছন্দ করে না যেই জিনিসগুলো মোনাফিকরা পছন্দ করে না ওই ভাইদেরকে বলবো যে আপনাদের সঙ্গে আমাদের শত্রুতা নাই খুব আক্রমণাত্মক কথা লিখেছে প্রচন্ড আক্রমণ করেছে তো যাই হোক ওই ভাইদেরকে বলবো যে আমরা তো যতটুকু করি মানুষকে উদ্বুদ্ধ করি হয়তো আমাদের বক্তব্যে কোনো লোক গিয়ে অংশগ্রহণ করছে আমার পক্ষে এটা সম্ভব এটা করছি যদি আমার পক্ষে সম্ভব হয় অন্যটা তো সেটাও করবো ইনশাল্লাহ এতটুকু নিয়ে তোমার আছে এবং সবসময় প্রস্তুত আছি আপনারা কম্পকে এতটুকু করেন তাহলে ইনশাল্লাহ আপনি আমি একসাথে সমান হয়ে যাব বিরোধিতা করবেন না আমার ওখানে লিখেছে ওই লেখছে ওখানে ওনার আকিদা মোটামুটি ঠিক আছে আবার পরে গিয়ে লাগছে তবে খাওয়ারেজদের আকিদা আছে খাওয়ারেজদের আকিদা কি আছে খাওয়ারেজদের বিরুদ্ধে তো আমি লেকচার দিয়েছি বরং আমি এটা বলেছি যে আহলে হাদিসদের মধ্যে কিছু লোক আছে যারা খারিজ আকিদা পোষণ করে কিছু লোক আমি সবাইকে বলছি না আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের মধ্যে বানো অনেক লোক আছে বেশিরভাগ লোক তাওহিদের পক্ষে বেশিরভাগ লোক ভালো কিছু আছে অতি উৎসাহিত এরা রফলিয়াদায় না করলে কাফের বলে আমি এটা বলছি না যে আমার এখানে আসে এই বাড্ডার আছে ইকবাল হাতেমবাগে নিয়মিত আসতো তার সাথে যুক্ত হয়েছে নাফিস নামে এক লোক লালবাগের থেকে আমাদের বিশাল একটা আমাদের অনেক লোক আসতো এই লোকগুলোকে সব ফিরিয়ে ফেলছে কি জন্য জসিমুদ্দুর রহমানই কাফের হয়ে গেছে বেদাত করে এরকম ভাবে কারণ রফলেদার না করে তখন আমি হাতেমবাগে রফলেদার করতাম না এরকম আমিন জোরে না বললে কাফের আমি ওই লোকগুলোর কথা বলেছি যে এই লোকগুলো কতগুলো আছে যারা কি খাওয়ারে যেগুলো কি রাফুল আদায় না করলে কাফের কেমনে কাফের বানায় কেমনে খেয়াল করেন সিস্টেমটা কি মেশিনটা কেমন আর রাফুল ইয়াদাইন হাদিসে আছে আমি বলি সৈয়াদিস আছে আমরা করিও সুতরাং যে রফুল ইয়াদাইন করে না সে হাদিসকে অস্বীকার করে আর সহিদকে অস্বীকার করে সে কাফের অতএব সে কাফের দেখেন যে অবস্থাটা কি এখানে যে বিষয়টা যারা রফলেদান করে না তারা কি হাদিসকে অস্বীকার করে করে না না অন্য কিছু আছে অন্য ব্যাপার আছে রফলিয়াদান করে না যারা তারা এই হাদিসগুলোকে মানে হাদিসগুলো সহি আমি তো হানাফি মাজহাবের কিতাব পড়াইছি আগে এবং সর্বোচ্চ প্রতিষ্ঠানগুলি পড়ছি পড়াইছি হানাফিদের একেবারে গোড়া হচ্ছে কোথায় দেওবন্দ দেওবন্দীদের সম্পর্কে আমার চেয়ে বেশি ওনারা জানে দেওবন্দীরা রফলেদান করে না কেন তারা দলিল পেশ করে মুসলিম শরীফের একটা হাদিস আছে আবদুল্লাহ বিন মাসউদ থেকে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মা লাকুম রাফি'i আইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসিন তোমাদের কি হলো তোমরা ঘোড়ার লেজের মতো তোমাদের হাতগুলো উঠাচ্ছ এরপরে কেউ হাত উঠায় নেয় ওনারা এই হাদিস থেকে ধরলেন এই হাদিস থেকে মনে করলেন রফলিয়া আদায়ন করা নিষেধ করার জন্য এই হাদিসের কারণে তারা রফলিয়া আদায়ন করে না বিষয় ক্লিয়ার তারা যে করে না তারাও কিন্তু কিছু কারণে তারাও তো বলবে যে তুমি এই হাদিসকে মানো না তুমি কাফের হয়ে গেছো বিষয়টা হচ্ছে হ্যাঁ ওনাদের এই ব্যাখ্যাটা ভুল এটা কি আমি আনাবিদের সাপোর্ট করছি না কিন্তু এটা ফেকি বিষয়টা কেমনে হয় এটা বোঝা দরকার আন্দাজে কোনো লোককে কাপড় বলা ঠিক না এই হাদিসটা পরবর্তী আরেকটা হাদিস আসছে সেখানে বিষয়টা হচ্ছে সালাম দিত নামাজের মধ্যে কোথায় আব্দুল বিন সৌদ রাজি আল্লাহ তালানহুরি হাদিস আছে যে সালাতের মধ্যে সালাম দেওয়া হতো আর তারা হাতুড়ে উত্তর দিতেন পরবর্তীতে এটা বন্ধ হয়ে যায় তো ওইটা হয়তো এখানে বলা হয়েছে তো যাই হোক ওনারা একটা হাদিসের ভুল ব্যাখ্যা হোক বা ওনাদের কাছে এটা সহি একটা হাদিসের কারণে তারা কি করতেছে রফরেদান করে না তাহলে আপনি যেরকম একটা হাদিস বা আমল করতে গিয়ে রফরেদান করেন তারাও আর একটা হাদিস উপরে আমল করতে গিয়ে তারা করে দেন করে না বিষয়টা ভুল বোঝাবুঝি বিষয়টা কি ভুল বোঝাবুঝি এখন বিষয়টা হলো এই বিষয় নিয়ে তাকফির করা যায় কিনা এই যে তেহাদি মাস আলার ক্ষেত্রে কাউকে কাফের বলা যায় না কারণ বুখারির হাদিসই বলা আছে এদা যে তাহাদ আল হাকিম এদা ইস্তাহাদাল হাকিম কোন বিচারক যখন ইস্তেহাদ করে কোন সমাধান দেওয়ার ক্ষেত্রে ইস্তেহাদ করে আসাবা এবং সে সঠিক উত্তর দিতে পারে সিদ্ধান্ত আসতে পারে ফালাহু আজরান তার দুইটা আজর কয়টা আজর আর যদি সে সঠিক সিদ্ধান্ত আসতে না পারে তাহলে ফালাহু আজরুন ওয়াইদা আফতা যদি সে ভুল করে ফালাহু আজরুন তাহলে সে একটা আজর পাবে সব পাবে তাহলে এই ইস্তেহাদি বিষয়গুলো নিয়ে তাকফির করা এটা ঠিক না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি কোনো পীর মুরিদ ছিলেন না আকিদার ক্ষেত্রে তাওহিদের আকিদা পোষণ করতেন এই কারণেই তো আমাদের এই দেশের যারা পীরের মুরিদ তারা মাঝহাব মানে হানাফি তরিকা কিন্তু হানাফিকে মানে না তরিকা মানে চিস্তি কাদেরি নকশাবন্দি মোজাদ্দিদি কারণটা কি কারণ আব্দুল কাদের জিলানি আর আবু হানিফার মধ্যে দ্বন্দ্ব ছিল আব্দুল কাদের জিলানি গুনিয়াতু তালেবিন নামে একটা বই লিখছেন এই বইটার মধ্যে ওই যে বাহাত্তরটা গোমরা ফেরকার তালিকা দেওয়া আছে সেই তালিকার মধ্যে একটা নিয়ে আসছে হানাফি ফেরকা কি নিয়ে আসছে তাহলে আব্দুল কাদের জেলানির দৃষ্টিতে আবু হানিফা এবং তার যত অনুসারী সব কি জাহান্নামী বাহাত্তর ফেরকার এক ফেরকা তাহলে এই আব্দুল কাদের জেলানির তরিকা মেনে আবার হানাফি হয় কি করে আর হানাফি হইলে সে কাদেরই হয় কি করে তারা হানাফি কাদেরই চিস্তি নকশাবন্দি মোজাদ্দিদি মাতুরিদি আশাহারি সব এটা ওই আমি বলি না যে হেলিকপ্টারের পাখা ঠেলা গাড়ির চাকা ট্রাকের ইঞ্জিন এই লাগাই কি করলো একটা দেশীয় গাছগাছরায় তৈরি একটা ভেষজ ইসলাম হালুয়া তৈরি করে দেওয়া হয়েছে তোমরা এটাকে খাও এটা করা হচ্ছে দেশে নইলে একটু চিন্তাও করে না মানুষ যে আমি মাঝহাব মানলাম হানাফি আবার তরিকা কাদির হলে কি করে আবু হানিফাকে সব ক্ষেত্রে মানা যায় না মানুষ যারা এদের তো এরা বলে কেমতের মাঠে নাকি এই ইমাম দেন কোরআন একটা আয়াত আছে ইয়ামান উনাসিম বি ইমামহিম ওইখানে ইমাম মানে হচ্ছে আমল নামা সুরে ইয়াসিনে বলা আছে না অকুল্লা শাইন আহসাইনাউ ফি ইমামিম মুবিন এই ইমাম মানে কি সুরা ইয়াসিনের ইমাম অর্থ কি অকুল্লা শাইইন আহসাইনাহু আমি সব কিছুকে একেবারে হিসাব নিকাশ করে সীমাবদ্ধ করে দিয়েছি ফি ইমাম মুবিন স্পষ্ট বর্ণনাকারী ইমামের ভিতরে এই ইমাম মানে কি আমল নামা তো কোরআনে বলা আছে ইয়ামানা দুকুল্লা উনাসিন বি ইমামিহিম আমি সকল মানুষকে তাদের ইমাম সহ রাখবো মানে আমল নামা সহ রাখবো এরা বলে কি ইমাম মানে ইমাম কাজী জসিম সাহেবের পীর নাই ইমামও নাই ইমাম ছাড়া যাবে আমি তোমাদের ইমামরা তো তোমরা ভাগ ভাগ হয়ে যাইবা কিন্তু তোমাদের তো মুশকিলে পড়বা তোমাদের মাঝহাবের ইমাম আবু হানিফা এক দেখার ধরে তরিকার ইমাম আব্দুল কাদের জিলানি উনি দেবে আরেক দিয়ে আরেক ধরে এরপরে আবার পিজদা টান দেবে লেস ধরে লেস তো নাই উনি কি টান জানে ওই যে আশাহারি মাতুরি যে আকিদা আকিদা কিসের এদেশের মানুষ আকিদা পালন করে মাতুরিদি আপনারা যেগুলো জানেন না বিস্তারিত আশাহারি মাতুরিদি এরা টান দেবে না তোমার তো অবস্থা ভর্তা হয়ে যাইবে আর এরপরেও যদি বলো যে না তিনজন ইমাম মিলে তোমাকে একসাথে টান দিবে তোমরা তোমাদের ইমামদের নেতৃত্ব যাইবা আমি তোমাদেরকে জিজ্ঞেস করি ওই মাঠে আল্লাহর রসুল থাকবেন কিনা যদি আল্লাহর রসুল থাকেন তোমরা তোমাদের এই মেমার নেতৃত্বে কোথায় যাও যাও আমি আল্লাহ রসুলের নেতৃত্বে সোজা কোথায় যাবো আল্লাহ রসুল যেখানে সেখানে যাবো তাহলে আমাদের ইমাম আছে না আমাদের ইমামের নাম কি ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন নবীর ইমাম ছিল আর এটা ধরবে ইমাম নবী কি ইমাম বললো আমাদের নবী ইমাম ছিলেন না এব্রাহিম আসলাম দোয়া করেছেন ওয়াজআলনি লিল মুত্তাকিনা ইমামা আমাকে মোত্তাকিনদের ইমাম বানান আল্লাহর রাসূল কোরআন আর কাজ আছে ওয়াজালনাহুম আইম্মাতান আমি সমস্ত নবীদেরকে কি বানিয়েছি ইমাম বানিয়েছি আমাদের ইমাম সনদ আছে আমাদের ইমাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ইমামকে তোমরা যখন এক এক ইমামের নেতৃত্বে এক এক দিক যাইবা কোথায় যাইবা আল্লাহ ভালো জানে আমরা বসে থাকবো আমাদের ইমাম মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমরা ওই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইমাম যেহেতু মানি কাজী তার নেতৃত্বে তিনি যেখানে যান সেখানে যাও ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার তো যে বিষয়টা এটা আসলো থেকে বিষয়টা কি প্রশ্ন করছিল যেন ও হ্যাঁ অনেক দূরে চলে গেছে লাই লাই লাল মহাসলের যে কথাটা আছে এটা তো আমি আরবদের পতাকা এটা আছে এটা না জায়েজ না কারণ এটাকে আরবিতে আমি এটা উত্তর কয়েকবার দিচ্ছি এটা আরবিতে হরফে আর্থ বলে এটা কোনো সময় উল্লেখ করে হজম করা যায় সংযোগ সংযোগ সৃষ্টিকে অক্ষর কোনো সময় উল্লেখ করে কোনো সময় উজ্জ থাকে বাংলাতেও আছে আপনি মনে করে বললেন আমি এবং জায়েদ এবং খালেদ এবং বকর গিয়েছিলাম এরকম বলতে পারেন আমি বকর খালেদ গিয়েছিলাম মাঝখানে কি নাই তো এরকম ভাবে দুইটা বাক্যের মধ্যে যে সংযোগ অক্ষর থাকে আরবিতে ওয়াও থাকে ওয়া আন্না থাকে ওয়া অইন্নি থাকে এগুলো থাকে এগুলো উল্লেখ করে বকর সাহেব বাদ দেওয়া যায় সেই হিসাবে লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা না না এখন হলো বেদাতিরা সুযোগটা নিচ্ছে কোত্থেকে মাঝখানে ও নাই কাজে যেহি খোদা সেহি মোহাম্মদ লাহ ইল্লাহ মোহাম্মদুল্লাহ আল্লাহ স্যার এরা নাই মোহাম্মদ আল্লাহ রসুল মানে ওই মোহাম্মদ সাল আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ একই এখান থেকে ওই কবিতার সূত্র আহমদের ওই মিমের পর্দা তেলে তুলে দেরে মন দেখবি সেদায় করছে বিরাজ আহাদ নিরঞ্জন আহাদ এবং আহমদ আহাদে আহমদ আহাদ হচ্ছে আল্লাহর নাম আহমদ রসুলের নাম আহমদের মিমটা বাদ দিলে কি থাকে কি সুন্দর বুঝে দিল পাবলিককে আর পাবলিক খাইলো এদেশের পাবলিকে আপনি যা বানান তাই খাওয়াইতে পারবেন আপনি চেষ্টা করেন দল তৈরি করতে তো আপনি কালকে একটা দল তৈরি করে ফেলতে পারবেন কিছু লোক পেয়ে যাবেন যাই হোক মোহাম্মদ রসুল্লাহ একটা হাদিসেও আছে তাছাড়া এটা না জায়েজও না বাকি অপব্যাখ্যা করলে না জায়েজ জি এরপর তিন নম্বর কে একটু তাড়াতাড়ি জানুন আরে সালাম না এর কোনো দলিল নেই সহি এটা জি জি তারপরে পাগড়ি লেবাসের সুন্না পোশাকের সাথে সম্পৃক্ত আল্লাহ সাহেব পড়েছেন অনেকে আবার এটাকে আবার তাবলিগের এটা সবসময় পড়া শুননা সবসময় আল্লাহ রসুল পাগড়ি বলেন তার কোনো দলিল নেই আল্লাহ রসুল সাল্লাহ মক্কা বিজয় সময় পাগড়ি পড়াচ্ছেন মাথায় মাঝে মধ্যে পড়েছেন কাজে মজলিসে গেলে বা আপনি কোনো ইসে ইয়ে যাবেন পোশাকের সাথে এটা একটা সুন্না সেই হিসেবে আপনি জুমার দিন পড়েন বা সালাতের সময় পড়েন বা কোনো মসজিদে গেলে পড়েন পড়তে এটা সুন্না এটা একেবারে দায়ী শূন্য বলা বাড়াবাড়ি করা আবার এটাকে একটা অবজ্ঞা করে এটাও কি ছাড়াছাড়ি করা এটা একটা শূন্য পোশাকের শূন্য এটা পরে নামাজ পড়লে শত্রুগুণ গুণ সব বেশি পাওয়া যাবে এটাও সহি দলিল নেই জি আরে সালাম জি সালাম কুফারকে দোয়া করা যাবে আসসালামু আলাম ইত্তাবাল হুদা কোরআন সুরান আমার দেখবেন ইসা সালাম সালাম চিঠি লিখলেন বা বিলকিসের কাছে কেমনে লিখলেন সালাম আলামান ইত্তাবাল হুদা আল্লাহ নবীর চিঠিগুলো দেখবেন সেখানে লেখা আছে সালাম আলাম ইত্তাবাল হুদা আল্লাহ নবী সালাম দিতেন না কাজে সালাম দেওয়া যাবে বাকি আসসালামু আলাইকুম রহমতুল এরকম বলবেন না একটু ঘুরে ফিরে বলবেন আসসালামু আলাইকুম বা কি বলবেন আসসালাম আলা মানে হুদা আসসালামু আলাটা ধরে বলবেন বাকিটা পরে আসতে পারবেন তো তার অসুবিধা নাই এবার সালাম দেওয়া যাবে তো ওদেরকে বলবেন এরকম আর নইলে ওদেরকে ঘোরার বাড়ি পারবেন ওদের সালাম দেওয়া না বাড়ি দিবেন এই তো অসুবিধা নাই এখন যদি এরকম কেউ বিপদে পড়ে যান তো এটা করবেন আর কি অসুবিধা নাই যে তারপর আরেকজন জি বলেন হ্যাঁ ভালো হ্যাঁ আচ্ছা আমরা তো আসলে মাদ্রাসা ঠিক আলহামদুলিল্লাহ ভালো প্রস্তাব আর চেষ্টা করবো ইনশাআল্লাহ জি আসলে বিষয়টা হচ্ছে কি হাদিসে বলা আছে আরেকটা হাদিস আসছে যে মান্নাসিয়া আন সলাতিন আও নামা মান নামা আন সলাতিন আও নাসিয়াহা যদি কোনো ব্যক্তি সালাতের ব্যাপারে ঘুমিয়ে গেছে টের পায় নাই অথবা ভুলে গেছে ফালিউসাল্লি দাদা কারা তাহলে যখন তার স্মরণ আসবে তখন সে পড়ে নেবে অথবা স্থায়ী কথা যখন সে সজাগ হলো তখন পড়বে ঠিক আছে এখন এখানে একটা জিনিস খেয়াল করে সেটা হচ্ছে এই দুইটা মত আছে এখানে একটা মত হচ্ছে এই যে না যখন সজাগ পাইল তখনই পড়বে হাদিসে বলা আছে ইদা দাকারা আও ইস্তাই কাজা যখনই সজাগ হলো বা যখনই ঘুম থেকে সজাগ হলো বা যখনই মনে পড়লো তখনই পড়ে নেবে এখানে বলা হয় না মাকড়ি টানতে দেরি করবে এটা একটা মত আছে আর বাকি আলেমরা বলছেন যে না যেহেতু ইজা আমাদের আমি তাদের স্মরণ হলেই পড়তে হবে তাদের উজু করার কথা বলা হয় নাই উজু করার কথা বলা হয় নাই তো যেমন আপনি সজাগ হলে উজু করেন ঠিক এরকম সময় যদি মাকরু থাকে একটু সরে পড়বেন তো সবচেয়ে উত্তম হচ্ছে এটাই একেবারে মাকরু টাইমটা থাকে উদয় ঠিক দুপুর তাহলে একটু বিলম্ব করে পড়ে না ওটা এটা উত্তম এগুলো জায়জ নাই এগুলো ভুল আবার হ্যাঁ, পড়তে পারেন হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ দাদা কালা দাদা জি জি তারপরে জি তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আসরের টাইম হয়ে গেছে জি এটা যদি বেতন থেকে কেটে যায় তাহলে যা আছে ঠিক আছে আর কেউ জামানত জামানত হিসাবে যদি হয় যে আপনার কাছে একটা মাল রাখলাম আপনি ব্যবহার করবেন তো এটা জায়দ আছে এটাকে একটা হারাম বলা যায় না বাকি সে ব্যবহার করতে পারবে না এখানে আছে তারপর যদি ব্যবহার মানে জামানতের একটা বিষয় আছে জামানতে পারমিশন থাকে তো জামানতে ব্যবহার করা যায় বাকি এটা যখন আপনি নেবেন তখন ফেরত নিতে হবে অথবা এখন থেকে কেটে দিতে পারেন এটাকে একেবারে নাজায়জ বলা যায় না জি জি জি জি এটার উপরে আমার এই কেতাবুল যে আকায়েতটা আছে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে বেদাতি ইমামের হোসেন সালাত হবে কিনা বিস্তারিত দলিল সহ লেখা আছে ইমামের তাইমের ফতুয়া লেখা আছে ইমামের তাইমে ফতুয়া দিয়েছেন পড়া যাবে পড়া যাবে না তা না ওনার ফতুয়া পড়া যাবে এটা আমার ওই কিতাবে একবার পুরা কিতাব থেকে কপি করা আছে কিতাবের আকায়েতটা দেখবেন একটা সূচি দেখবেন প্রশ্ন দেওয়া আছে বেদাতি ইমামের পিছনে সালাদ আদায় করা যাবে কি না তো সেক্ষেত্রে ভাগ করা আছে আকিদাগত বেদাত যদি হয় এবং সে আকিদাগত বেদাতটা সেরিকি পর্যায়ে তার পড়া যাবে না আর যদি সেগুলো না হয় আমলগত বেদাত হয় তো সেক্ষেত্রে পড়া যাবে জি বরং সেক্ষেত্রে পড়াটাই উত্তম যদি ভালো ইমাম না পাওয়া যায় বেদাত মুক্ত ইমাম পাইলে তো তার পড়তে হবে মুক্ত ইমাম পাওয়া যাচ্ছে না তাহলে আপনি জামাত ত্যাগ করবেন না এরপরে আমি আর একটা জিনিস সাথে যোগ করি সেটা হচ্ছে যে দেখা যায় যে বেদাতের মধ্যে তালোহান আছে তাহলে জামাতেও পড়লেন আবার আপনি একা একে পড়ে নেবেন এটার দলিল কি এটার দলিল কিতাবে দেওয়া আছে আমি ওই কিতাবের আকারে লিখে দিই সেটা আল্লাহ রসুল সাল্লাম বলে চাই কোন উমারা এমন কিছু আমির উমারা আসবে ইউমিতুনা সলাদ তারা সলাদকে মেরে ফেলবে দেরি করে পড়বে সাহাবি প্রশ্ন তাহলে আমরা কি করব আল্লাহ রসুল সাল্লাম বললেন যে তাহলে তুমি সময় মতো পড়ে নাও এরপরে আবার ওদের সাথে পড়ো যদি তারা টাইমের মধ্যে পড়ে তাহলে তো হলো না হইলে তোমার টাইম তোলা তুমি এইটার আলোকে আমরা বলি যে বর্তমানে যে ইমামদের ব্যাপারে জানা নাই যে সে একেবারে বড় শেরিক করে কিনা সেখানে আদায় করে নেওয়া আর যেখানে জানা আছে আমলগত বেদাত আছে কিন্তু আকিদাগত নাই সেখানে পড়ে নেওয়া আর যেখানে সন্দেহ আছে শিরিকের আকিদা আছে কিনা সেক্ষেত্রে নিজেরটা আবার পড়ে নেওয়া জি না আগেরটা অনুবাদ একটা খুঁজবা না ওটা অনুবাদ অনুবাদ জি হ্যাঁ আলাইসালাম আমাকে যে খাওয়ার উপরে ফটো দিচ্ছে দেখেন নাই আপনি দেখবেন আমার মেস তোরা এই কমিটি নিয়ে এসব জন্য দুই একজন না আপনি নাম বললে চিনবেন একটা বিশাল অংশ তারা আপনি দুই একজন কেন বলতেছেন না না বলবো না আমি আপনি দেখে নেন লেখা এই লেখা নিয়ে এসব জন্য এখন আমার ছাত্রকে আছে তাই দেখো সাইফুল আছে কিনা বলে ইন্টারনেটে ওই কবিটা দেখতেছে হ্যাঁ ইন্টারনেটের কবিটা নিয়ে আসেন তো ওই যে প্রশ্ন করছে কতগুলো হ্যাঁ। তারপরও তাদেরকে দলিল ভিত্তিক তারা তৈরি করতেছে তারা বুঝতেছে না বুঝতে তো গ্রহণ করতে আমরা বুঝছি না তা সবাই কেমন আমি তো হানাফি লোক আমরা বুঝে গেছি ছেড়ে আসছি তাহলে সবাই তো আপনি আহলেজদের মধ্যে যেমন আলহামদুলিল্লাহ অনেকে কি আছে সহি আমি তো বলে দিছি যে বেশিরভাগ আমি তো এই কথা বলছি যে আহলেজদের বেশিরভাগ লোক কি বেশিরভাগ লোক সহি অল্প কিছু লোক কি এবং সেই লোকগুলোর নামও বলে দিচ্ছি আমি এরকম হানাফিদের মধ্যেও আলহামদুলিল্লাহ অনেক লোক তারা সহি দিনে আসতে শুরু করেছে এদের আমি গত জুমাতে আপনাদের গত জুমে আসেন নাই গত জুমাতে আমি বলেছিলাম যে আসলে কোনো কি হওয়া একেবারে সাধারণ জনগণকে তাকফির করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত জি না এই শর্ত দেওয়া যায় নেই টাকা যখন উঠে নিবে নিতে পারবে এখন নিলে সেক্ষেত্রে যদি কি হয় ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা হতে পারে সেই ক্ষতিপূরণটা তার থেকে কেটে রাখা যায় যদি বাস্তবিক ক্ষতিগ্রস্ত হয় আর যদি কিছু লাভ হয় তো লাভ সহ তাকে দেওয়া উচিত এটা হওয়া উচিত ব্যবসা করতে গেলে যাদের সাথে করবেন তাদের সাথে এইরকম মানসিকতা যাদের আছে এদের নিয়েই করবেন আর নইলে করা ঠিক না জি ওয়ালাইকুম আসসালাম হুম বাড়াবাড়ি কেটে লেখে বাড়াবাড়ি করে কি বাড়াবাড়ি করে সেটা বলুক না এটা ওই যে লেখছে সেভাবেও লেখছে কিন্তু কি আমি বলি চিহ্নিত করে দেন যেটা বলে তবা করে অসুবিধা কি আচ্ছা, ইয়ে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। আমার বক্তব্য ইন্টারনেটে দেওয়া আছে বইগুলো লেখা আছে যেটা যেটা লাগে বা সেটা কপি করে দেবে তারা আরে আসসালাম আচ্ছা আগামী জীবনে আসবে আগামী জীবনে দেখতে পারবো ইনশাল্লাহ কারণ ওই যে বাড়াবাড়ি যে বিষয়টা আছে যা আসবে আমার ধারাবাহিক দেখতে যা চলে আসবে ইনশাল্লাহ আগামী জীবনে যে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি করা তো তার মধ্যে এই বিষয়গুলো আসবে দলিল ভিত্তিক আলোচনা হবে ইনশাল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কেন সবাই মেরে মরে গেছে না মরলে কবর দূরে কি জন্য আল্লাহ নবী নাই মরতেন কবর দূরে কি জন্য ওয়ালাইকুম উপর আলোচনা আমার বই আছে এটা পড়েন কাজে লাগবে আর বেলা আলোচনা বহুত আছে আমার জেহাদের উপর বহুত আলোচনা আছে তো ওগুলো শুনেন ইনশাল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম জেহাদের জন্য ইমাম জরুরি জেহাদ যেহেতু চালু আছে ইমামও আছে ইমাম কে এই যদি বলেন ওই যে পুলিশ বসা আছে রিপোর্ট করার জন্য পিছনে কেসে কই তো রিপোর্ট করে দেবে হ্যাঁ দশ হাজার বছর উমর ইমাম এটাই চাচ্ছে ওই যে ইন্টারনেটের যে ব্যক্তি প্রশ্ন করে সে ওইটাই প্রশ্ন এই প্রশ্নই বারবার করে তাহলে ইমাম কে মানে কুফাররা এটা প্রশ্ন করে ওনারা কুফারদের সহকারী হয়ে কি করতে চায় আমি এটা বলি যে কাফেররা চিনে মুসলমানদের ইমাম কে যে কাফেররা ভালো করে চিনে যখনই একজন ইমাম শহীদ হয়ে যায় পরবর্তী ইমাম কে কুফাররা পাগল হয়ে যায় খোদার জন্য দেখেন নাই এখন ইমাম আছে পাইলে পান না পাইলে বস যে যেখানে আগ্রহ কাজ করতে থাকেন করণীয় কি এইটাও লেখা আছে মুজাহিদিন লিখে দিয়েছেন যারা মুসলিম যারা কাজ করে তারা লিখে দিয়েছেন আমরা কি করবেন আমার ওই দিনকে ক্যামের শরীফত বইটা পড়েন লাস্টে দেখবেন যে আপনি কি করবেন চৌচল্লিশটা কাজ দেওয়া কয়টা কাজ একটা দুইটা না চৌচল্লিশটা কাজ দেওয়া হয়েছে যেটা আপনি পারেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন লাস্টে গিয়ে আজান লাগছে এখানে আরেকটি ব্যাপার আকিদাগত ব্যাপারে ত্রুটি নেই যারা মনে করেছেন তাদের বলি তার আকিদা খাওয়ারেজদের আকিদা আর আমলগত ত্রুটি তো রয়েছেই তাই জসিমুদ্দিন ও তার গঙ্গদের প্রতি আহ্বান এই জঙ্গিবাদী কাজকর্ম থেকে দূরে থাকুন খেয়াল করছেন এখন এটা লেখা কাদের পুরোটা পড়লে বুঝবেন কাদের লেখা এবং এই গত জমায় ছিল যে লোক লেখছে সেই গত জমা ছিল বোঝা যায় কারণ অথবা তার কাছে এটা ঠিক আছে কারণ গত জুমার লেকচারকে ভিত্তি করে সে এত বড় কেপটা লিখে দিছে হ্যাঁ, এগারো পয়েন্ট লাগছে দুই নম্বর পয়েন্ট গায়েব হ্যাঁ। লেখছি আমি আচ্ছা আমার আর কেউ প্রশ্ন করা আছে নাকি সময় নেই একেবারে আসলে টাইম এরা অত্যন্ত দিনের অত্যন্ত ক্ষতিকারক এদের অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে হাদিসটা সহি বাকি দ্বারা এইটা কিনা বা এর চেয়েও কোনো আছে না হতে পারে তাবলিগ তার মধ্যে পড়তে পারে নাও পড়তে পারে এটা আপনি যাচাই করবেন হাদিসটা সহি আপনি হাদিস দিয়ে যাচাই করবেন ঠিক আছে আল্লাহর নবী যেটা আল্লাহর নবী যেটাকে খাস করেন নাই চিহ্নিত করে দেয় এই আমারটা এইটা আমি সেখানে খাস করতে পারি না বাকি তাবলিগলাদের ব্যাপারে আমার অনেক লেকচার আছে সেখানে বলা আছে তাবলিগলাদের যে দাওয়াত এই দাওয়াত ইসলামের দাওয়াত না কাজী আপনি ওরা মিলেই দেখেন আমি চিহ্নিত করবো না যে হাদিস অনুযায়ী এইটাই সেইটা এবং শেষ অংশে বলা হয়েছে যে মানে এদের সাথে যে লড়াই করবে মারা আরে হাদিসটা তো বললাম সই হাদিস তো আমার মুখস্থ আছে আপনার কাছে হাদিস একটু শব্দ বলে আমার মুখস্থ হয়ে হাদিস আমরা পড়ে আসছি না কেন আমাকে হাদিস এটা আমার বারণ করছেন আসলে টাইম যাইতেছে হ্যাঁ জি আপনি তো আজকে আসছেন এখানে নাকি নতুন আসছেন প্রশ্ন হলো যে প্রথম ভিতরে বসে যে তাসত তাসত তখন আমি একা করলাম তখন আমি কি বসে তাসত করবো হ্যাঁ বলবেন বলবেন আচ্ছা প্রথম বিষয়টা হচ্ছে আপনি আমার ওই বই আছে এই বইয়ের মধ্যে তাবলিক সম্পর্কে চ্যাপ্টার আছে লাস্টের দিকে এই পুরোটা পড়েন তার যাওয়া যাবে কিনা ওইখান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন আর দ্বিতীয় যেটা বলছেন যে তাসাহুদ পড়তে হবে সাথে যখন আপনি পড়বেন তাসাহুদ পড়বেন জি একটা দুইটা একটা প্রশ্ন উত্তর ইয়েছে জি আগামী সপ্তাহে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আর তারা ইন্টারনেট থেকে শুনবেন শুনে শুনে ভালো লেকচার শুনুন তারপরে কাজ করবেন ইনশাল্লাহ জি আর কেউ আছে নাকি জি হ্যাঁ।, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আদম আচ্ছা, তাই আমি বলে দেবো ওনার ওনার সম্পর্কে জানা আছে উনি মক্কা বৈশাখ সালাফি মক্কায় কি আর বাংলাদেশে আসলে হানাফি দুই চেহারার লোক এখন হচ্ছে আমার কাছে আপনি প্রমাণ দেন যে প্রমাণ পেশ করেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তাকে ওখানে আউট করতে আমি প্রমাণ করতে পারছি না আমি বলছিলাম যে সৌদি আরবের বড় প্রশাসনকে আমি যোগাযোগ করছি যে এই লোকটা এখানে সেই আকামগুলো করে একা তার খানকা আছে মক্কাতে সারে মনসুরে তার খানকা আছে মুরিদ বানাইছে এই ঢাকায় বহুত তার খলিফা আছে ইমাম তিরমিজির গরিব আর হাদিসের পরিভাষা গরিব ভিন্ন আছে এখন ওনাদেরকে এই হাদিস পড়াইতে গেলে তোমার পড়াইতে হইবে এটা এখন দুনিয়ার নিয়ম এটা যে যে লাইনে আছে সে নিজের লাইনটাকে ঠিক করার জন্য যা পক্ষে পাওয়া যায় ঘুরে ইয়াদ মনে নিয়ে আসবে সে তো জাকের এসব এটা করবেই জাকের এসব বললাম না উনি ফাজাইলে আমার এক থেকে ফাজাইলে যা পান নাই বরং একটা হাদিস পাইছেন যে দুইজন লোক একসাথে ইসলাম গ্রহণ করেছে একজন যুদ্ধের মাধ্যমে শহীদ হয়ে গেছে আর একজন এক বছর পরে মারা গেছে সাহাবিরা বললেন যে আল্লাহ যেন তাকে তার বন্ধুর সঙ্গে মিলেই দেয় আল্লাহ নবী বললেন যে তোমরা কি বলছো তাহলে তার এক বছরের এই নামাজ রোজা কই দিবে তো হান আল্লাহ শহীদ হইয়াও এই সাহাবির সমান পাইল না এই হাদিসটা ভাজার আমার ঠিকই আছে এবং বারবার পরে হাদিসটা সহি আমি হাদিসটা শুরু করছি না হাদিসটা সহি কিন্তু উনি কি জানেন না যে শহীদদের মর্যাদা সম্পর্কে অনেক হাদিস আছে এই হাদিসটা কি দুইজনই ছিল মুজাহিদ দুইজনই কি ছিল সেইটা ব্যাখ্যা লেখছে অন্তত সব জায়গায় ফায়দা লাগে ফায়দা এখানে এই হাদিস থেকে বোঝা গেল দুইটি ফায়দা হইল আপনি করে খুব কায়দা করে পড়ে এইখানে ফায়দা লাগতে পারলেন না যে দুইজনই ছিল মুজাহিদ একজন আগে শহীদ হয়ে গেছেন আর এক বছর পরে মারা গেছেন কাজে দুইজনের মর্যাদা তো এমনি সমান ছিল এখন একজন শহীদ হয়ে গেছে আর একজন শাহাদ তামান্না ছিল আর হাদিসে বলা আছে যে কামিন কলবিহি সত্যিকার অর্থে মনের থেকে যে ব্যক্তি শাহাদতের তামান্না রাখে সে বিষ্ণে বসে মারা গেল শহীদের মর্যাদা বসে যায় দুইজনই শহীদের মর্যাদা পাওয়া একজন এক বছর পরে একজন এক বছর আগে তো সেই হিসেবে তার সব বেশি হয়ে গেছে এটা ফায়দা রাখতে পারলেন না ওনার এইটা মনে আসে নাই বরং এইটা লেখলেন কি জন্য আচ্ছা লেখেন না ভালো কথা শহীদদেরকে নিয়ে কোনো ফাজাইল লেখেন নাই এটাও লেখতো না আর এইটা কেন লেখতে গেল অন্যগুলো বাদ দিয়ে মানে এই হাদিসটা দ্বারা জেহাদ থেকে সরাবার কি আছে একটা কৌশলে একটা খুব কৌশলে একটা সূক্ষ্ম এখানে ইঙ্গিত আছে এই জন্য এখন এটা আপনারাই ভালো করে বিচার করেন ফাজার আমল করে দেখবেন যে শাহাদতের তামান্না শাহাদতের মর্যাদার যত হাদিসগুলো আছে দুই একটা কাহিনী আনলেও নিয়ে গেছে কোথায় হ্যাঁ আল্লাহ সুবাহ আমাদের সকলকে সহি দিন বোঝার তো অভিজ্ঞান করেন সুবহানাল্লাহ বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক